আকাশে মেঘের দেশে পাকা চাঁদ মুচকি হেসে আকাশে মেঘের দেশে পাকা চাঁদ মুচকি হেসে আনন্দে নেচে উঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হেসে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হেসে আনন্দে নেচে উঠে তাই তো সবার প্রাণ জাতের বাণী নিয়ে এলো রে রমজান জাতের বাণী নিয়ে এলো রে রমজান রহমের বৃষ্টি বেজা কমেল এখন আর ঘুমিয়ে চোখ মেলো রহমের বৃষ্টি বেজা কল এলো হেখনায় আর ঘুমিয়ে চোখ মেল নাজাতের জন্যে কাদো শোকে মন প্রাণ হৃদয় খুলে কাদো শোকে মন প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে না নাজাতের বাণী নিয়ে এলো রমজান আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হেসে আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুচকি হেসে আনন্দে নেচে উঠে তাই তো সবার প্রাণ নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিটতে নয় গুনাহের পাহাড় গুলো করো না খান খান গুনাহের পাহাড় গুলো করো না খান খান না জাতের বাণী নিয়ে এলো রে রমজান না জাতের বাণী নিয়ে এলো রে রমজান আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হেসে আকাশে মেঘের দেশে বাকা চাঁদ মুচকি হেসে আনন্দে নেচে উঠে তাই তো সবার প্রাণ জাতের বাণী নিয়ে এলো রে রমজান জাতে বাণী নিয়ে এলো রে রমজান জাতের বাণী নিয়ে এলো রে রমজান জাতের বাণী নিয়ে এলো রে রমজান জাতের বাণী নিয়ে